ইয়াহিয়া ইবনু সাঈদ রহমতুল্লা আলাহি হতে বর্ণিত তিনি যখন আনাস ইবনু মালিক রদেলাহ তালাহু এর সঙ্গে ওয়ালিদ ইবনু আব্দুল মালিক এর নিকট সাক্ষাতের উদ্দেশ্যে বসরা হতে দামেস্ক সফর করতে গিয়েছিলেন তখন তিনি আনাস রদেলাহ তালাহুকে বলতে শুনেছেন নাবি সাল্লাহ আলাইসাল্লাম বাহরাইনের জমি তাদের জন্য বরাদ্দ করার জন্য আনসারদেরকে ডাকলে তারা বললেন হে আল্লাহ রসুল আমাদের মুহাজির ভাইদের জন্য এরূপ জায়গির বরাদ্দ না করা পর্যন্ত আমরা তা গ্রহণ করব না নাবি সাল্লাহ আলাইসাল্লাম বললেন তোমরা যদি তা গ্রহণ করতে না চাও তবে কেয়ামতের ময়দানে হাউজের নিকটে আমার সঙ্গে সাক্ষাৎ না হওয়া পর্যন্ত ধৈর্য অবলম্বন করো কেননা শীঘ্রই তোমরা দেখতে পাবে আমার পরে তোমাদের উপর অন্যদেরকে অগ্রাধিকার দেয়া হচ্ছে